আসওয়াদ ইবনু ইয়াজিদ রহমতুল্লা আলাই হতে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রাজিল্লাহ তালাহাকে জিজ্ঞেস করলাম নাবি সাল্লাহ সাল্লাম কি গৃহে কোনো কাজ করতেন তিনি বললেন তিনি ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন যখন আজান শুনতেন তখন বেরিয়ে পড়তেন